मङ्गलं साकं श्रवणमङ्गलं श्रीमलादनं भूगिरञ्जीनं भूरिलादनं শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ করিছে অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্ত্রতে মায়া বা অহং আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ বিজয় মহাশয় কেন আমরা এরূপ পথ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি বলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নেই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতা সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না এই দেখো আমি এই আম গাছ গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়ছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জড়বে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এসব এসে জোটে রোগালোকও যদি বুট করে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহায্যের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে অমনি কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ টাগজ পেলে তার উপর ঠ্যাস ঠ্যাস টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলে মানুষ আর এরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আশা দেখা করত সে বাইরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা পণ্য করে গেছিল হৃদয় বসে ছিল নৌকো থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি কেমন আছেন তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদয় এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা ফ্রেডে হাসতে লাগলো একটা ব্যাগের একটা টাকা ছিল ভরতে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙে গেছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাত করে হাতিকে লাথ দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার ঠাকুর এখানে আমরা দেখছি ঠাকুর এখানে অহংকারের কথা বলছেন অহংকার অহংকারই আমাদেরকে বদ্ধ করে অহংকারের বশবর্তী হয়ে আমরা যদি আমাদের জীবন সম্পর্কে দেখি আমাদের জীবনের সব থেকে বড় সাধক হচ্ছে ধর্ম এই জীবনের যদি সব থেকে যে শ্রেষ্ঠ যদি কিছু জিনিস পেতে হয় সেই জিনিসটি হচ্ছে ধর্ম আমাদের শাস্ত্র সেই একই কথা বলেছে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন মহাপুরুষরা তারা দেখিয়ে গিয়েছেন অথবা আমরা যদি আমাদের শাস্ত্রাদি দেখি বিবেক পুরাণে করেছি স্বাস্থ্য দেখি সেখানে আমরা দেখি এই ধর্ম জীবনের যে কি গুরুত্ব মনুষ্য জীবন যে জীবনটি আমরা পেয়েছি সেই জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ধর্মের জীবন ধর্ম মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ সেই জন্য শাস্ত্ররা বলছেন প্রকৃত ধর্ম বলতে বোঝায় নানা প্রকার আমরা যদি দেখি ধর্ম সম্পর্কে মহাভারতেও ভগবান মহাভারতে বলছেন ধারণা ধর্ম ইত্যা ধর্ম ধারণেতে প্রজা ধারণা অর্থাৎ যে যে জিনিসটি আমাদেরকে ধরে রাখে প্রকৃত ধর্ম বলতে বোঝায় নানা রকমের আমাদের যে সৎ বৃত্তি যে সমস্ত বৃত্তিগুলোর তার জন্য আমরা আমাদেরকে সৎ মানুষ বলে চিহ্নিত করি এই সমস্ত সৎ বৃত্তিগুলো যাতে আমাদের মধ্যে এসে জুটে আমাদের মধ্যে আমাদের যে স্বভাব চরিত্রের মধ্যে তার প্রতিফলন যদি লক্ষ্য করা যায় তখন সেই জীবনটিকে আমরা বলি ধার্মিক জীবন ধর্মের জীবন এ পথে প্রধান বাধা যদি আমরা দেখি এই ধর্ম জীবনের ক্ষেত্রেও সব থেকে বড় বাধা হচ্ছে কামনা বাসনা ভোগের সামগ্রী যদি আমরা বেশি এসে জোটে যে সমস্ত ভোগ্যবস্তু আমরা লাভ করতে চাই যদি সেগুলো আমাদের মধ্যে বেশি আসে তখন আমাদের কি হয় একটা অহংকার হয় এই অহংকার হচ্ছে সব থেকে বড় বাধা আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে ধার্মিক জীবনের ক্ষেত্রে অথবা যেটা আমরা বললাম শাস্ত্র বলছেন জন্তু নাম নরজন্ম দুর্লভ মত বিবেক চূড়ামৃতি বলছেন মনুষ্যত্তম দুর্লভম ত্রয়ময় শঙ্করাচার্য বলছেন দুর্লভম ত্রয়ময় এই তিনটি জিনিস হচ্ছে দুর্লভ এই তিনটি জিনিস কি দুর্লভম ত্রয়ময় বহিত দেবানুগ্রহ ঈশ্বরের অশেষ কৃপাতে ঈশ্বরের অশেষ যদি না কৃপা হয় ঈশ্বরের অনুগ্রহ অনুগ্রহতে এই তিনটি জিনিস আমাদের এসে জোটে সেই তিনটি জিনিস কি মনুষ্যত্ব এই যে মনুষ্য জীবনটি পেয়েছেন শত শত জন্মের সুকৃতির ফলে এই মনুষ্য জীবন জন্তু নাম নরজন্ম দুর্লভ মত শঙ্করাচার্য তার আগের শ্লোকটিকে সেই জন্য বলছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর বিভিন্ন জীব জন্তুর রূপে আমরা ছিলাম তার থেকে ধীরে ধীরে ধীরে ধীরে আমরা এই যে পরিবর্তন বিবর্তন বা পরিবর্তন ধীরে ধীরে আমরা এই মনুষ্য জীবনটি পেয়েছি সে অশেষ সুকৃতির ফলে সেজন্য বলছেন এই যে মনুষ্য জীবন দুর্লভম ত্রয়ময় এই তিনটি জিনিস হচ্ছে দুর্লভ তিনটি জিনিস কি মনুষ্যত্ব এই যে মনুষ্য জীবন ঠিক ঠিক মানুষের জীবন মানুষের ভাবে সৎভাবে জীবনযাপন করা সৎভাবে জীবনটিকে কাটাবো সৎ উদ্দেশ্যে জীবনটিকে অতিবাহিত করব এই যে প্রতিজ্ঞা এটাই হচ্ছে সব থেকে বড় প্রতিজ্ঞা মনুষ্য জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি মনুষ্যত্ব তার থেকে শ্রেষ্ঠ কি মুমুক্ষত্ব দুর্লভম তেরাবে বৈতন প্রথমে আমরা দেখলাম মনুষ্যত্ব মনুষ্য জীবন পেয়েছে কারণ মানুষের বুদ্ধি আছে মানুষের থেকে আমরা যারা আমরা যারা দর্শন শাস্ত্রে দেখি সেখানে ন্যায় শাস্ত্রে দুটো জিনিস বলেন একটি বলছে মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি আছে মানুষ হচ্ছে সেই জন্য অন্যান্য প্রাণীর থেকে জীব জগতের থেকে অন্যান্য জীব জন্তুর থেকে আমরা যে পৃথক সেই পৃথকের কারণটি কি কারণ আমাদের মধ্যে সেই বুদ্ধিবৃত্তি আছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি এই দুটি সমাহার হচ্ছে মনুষ্য জীবন কিন্তু জীবের ক্ষেত্রে জন্তু জানোয়ারের ক্ষেত্রে তাদের মধ্যে জীববৃত্তি আছে বুদ্ধির অভাব কিন্তু আমাদের মধ্যে বুদ্ধিবৃত্তি আছে সেই জন্য এই মনুষ্য জীবন হচ্ছে শ্রেষ্ঠ মানুষ চিন্তা করতে পারে নিজের ভালোটি চিন্তা করতে পারে নিজের কল্যাণ চিন্তা করতে পারে নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারে সেই জন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব সেই জন্য শাস্ত্র বলছেন বিভিন্ন শাস্ত্র সেই জন্য বলছেন জন্তু নাম নরজন্ম দুর্লভ মত পুংস্তম তত বিপ্রবা তসমা তার থেকেও যদি মায়েরা আছেন একটু হয়তো সংকোচ করবেন সেখানে বলছেন পুংস্তম পুরুষ শরীর তারপর কি হচ্ছেন বিপ্র তারপর ব্রাহ্মণ শরীর এগুলো হচ্ছে এক একটি ক্রম এক একটি শ্রেষ্ঠ জীবের তার থেকে কি মনুষ্যত্ব মনুষ্যত্ব মহাপুরুষ বৈদিক ধর্ম মার্গ তার থেকে বেদ আমাদের শাস্ত্র হিন্দুদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ সেই বেদ আমাদেরকে যা শিক্ষা দেয় যে মার্গ দর্শন করেন বৈদিক মার্গ পালন বৈদিক ধর্ম যা আমাদেরকে শিক্ষা দেয় অর্থাৎ তারা শিক্ষা দেয় আমাদের মনুষ্য যে জীবন সে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ঈশ্বর লাভ যেটা ঠাকুর এই আমাদের প্রতি পদে পদে বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা ঈশ্বর যদি দর্শন করতে পারেন ঈশ্বর লাভ যদি করতে পারেন তবে মনুষ্য জীবন সার্থক হবে সেই মনুষ্য জীবনে সার্থক করতে গেলে আমাদের মধ্যে বিভিন্ন বাধা এসে উপস্থিত হয় একটি বাধা হচ্ছে অহংকার এই অহংকারই হচ্ছে আমাদেরকে বদ্ধ করে অহং সেই জন্য আমাদেরকে আমাদের শাস্ত্র সেই জন্য বলছেন অহংকারের উপরে এত গুরুত্ব দিচ্ছেন যারা জ্ঞান মার্গের সাধক বা যারা বেদান্ত সাধনা করেন তাদের ক্ষেত্রে এই অহংকার একটা প্রতিবন্ধক স্বরূপ একটি বাধার স্বরূপ সেই জন্য চৈতন্য মহাপ্রভু সেই জন্য বলছেন চিত্তম দর্পণ মার্জন আমাদের মনের মধ্যে যে কলুষতা আমাদের মনের মধ্যে যে অহংকার যে অহংকার বসে আমরা অনেক কিছু অনেক রকম কাজ করি অন্যায় করি আমাদের সব বুদ্ধি আমাদের মধ্যে আসে না ভালো পথে সৎভাবে জীবনযাপন করার যে প্রেরণা আমরা পাই না তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই অহংকার বাধারূপে সৃষ্টি করে অহংকার বিমূর আত্মা কর্তা অহং ইতিমন্যতে গীতাতে ভগবান বলছেন অহংকার যখন মানুষের মধ্যে এসে যায় বিমূর আত্মা তখন বিমূর হয়ে যায় আমরা মনের কথা এখানে আলোচনা করেছি মনের বিভিন্ন অবস্থার কথা আলোচনা করেছি মনের একটি অবস্থা হচ্ছে মূঢ় অবস্থা মূঢ় অবস্থা অর্থাৎ মূঢ় মানে সেই অবস্থাতে মন কোনো উচ্চ চিন্তা করতে পারে না মন তখন কি আর বদ্ধ হয়ে থাকে মানুষ উচ্চ চিন্তা তার মধ্যে যখন থাকে না তখন মানুষটাকে আমরা কি বলি পাগল বলি বিমূঢ় মুহরা মুহরা মানে অবোধ তার মধ্যে কোনো বোধ নেই জ্ঞান নেই মনের যে এই অবস্থা বিমূঢ় আত্মা বিমূঢ় হয়ে যায় অহংকারে বসে সে নিজেকে কিভাবে কর্তা অহমিতিমন্নতি নিজেকে কর্তা মনে করে নিজেকেই ভাবে আমি সমস্ত কিছু করছি কিন্তু গীতাতে গীতাতে প্রকৃতির গুণসম্পূর্ণ ভগবান সেখানে বলছেন প্রকৃতি ঈশ্বর যা কিছু সৃষ্টি যা কিছু ক্রিয়া আমাদের যা কিছু কর্ম সে কর্মের পিছনে আছে প্রকৃতির ক্রিয়া প্রকৃতির প্রকৃতির সম্পর্কে শাস্ত্র আমরা যদি সাংখ্য দর্শন দেখে সাংখ্য দর্শনে বলছেন প্রকৃতি হচ্ছে সত্য রজতম সাম্যাবস্থা প্রকৃতি সত্য অবস্থা রজ অবস্থা তম এই তিন গুণের সমার হচ্ছে প্রকৃতি অর্থাৎ আমাদের যা কিছু ক্রিয়া আমরা যা কিছু কাজ করি যা কিছু কর্ম করি সমস্ত কিছুর পিছনে আছে এই আমাদের প্রকৃতি যে প্রকৃতির বসে আমরা এই সমস্ত কাজ করি কিন্তু আমরা সেগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ভাবি আমি করছি অহংকার বিমূঢ় আত্মা ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে অর্জুনকে বলছেন অহংকার বশত আমরা কি করি বিমূঢ় আত্মা আমরা এমন বিমূঢ় হয়ে যায় মূর্খ বোধ হয়ে যায় অবোধ হয়ে যায় আমরা কি করি আমরা নিজেদেরকে কর্তা মনে করি মায়া বা অহং আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ ঠাকুর সেই জন্য বলছেন জীবের অহংকারই হচ্ছে মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আবরণ আমরা জানি আবরণ একটি পর্দার স্বরূপ ঠাকুর বলছেন অদাস স্বরূপ যদি মুখটি আমি যদি মুখের মধ্যে গামছাটি ঢাক দিয়ে ঢেকে দিই তখন আমাকে কেউ দেখতে পায় না ঠাকুর কি সুন্দর সুন্দর দৃষ্টান্তগুলো দিয়েছেন এগুলো হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে আমরা এগুলো অনেক সময় আমরা যারা ঠাকুরের ভাব দ্বারা ভাবিত বা আমরা যারা একটু পড়াশোনা করি আমরা অনেক সময় সমস্ত জিনিসগুলো ভুলিয়ে ফেলি বলে বলি আমরা কিরকম করি কখন এখানে ঠাকুর যে সমস্ত কথাগুলো বলছেন এগুলো জ্ঞান মার্গের কথা যারা জ্ঞানের সাধনা করতে চান তাদের জন্য কি কি প্রতিবন্ধক হয় সেগুলো বলছেন অর্থাৎ যদি আমাদের অহংকার দূর হয় অহংকার যখন দূর হয় তখন কি হয় মনের ময়লা দূর হয় মনের ময়লা দূর করার আরেকটি উপায় আমরা দেখেছি ঠাকুরও বলেছেন শাস্ত্র বলছেন সেই উপায়টি হচ্ছে নিষ্কাম কর্ম আমরা যদি নিষ্কাম কর্ম করতে পারি এটা হচ্ছে কর্মের দ্বারা সাধক তাদের জন্য যদি নিষ্কামভাবে কর্ম করতে পারি নিষ্কামভাবে কর্ম করার ফল কি আমাদের চিত্ত শুদ্ধি হয় চিত্ত শুদ্ধই কর্ম নত বস্তু ফলক বসে বস্তু সিদ্ধির বিচারে নকিঞ্চিত কর্ম কৌটিবি শাস্ত্র বলছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধ করা চিত্ত শুদ্ধ হলে আমরা কি সৎ চিন্তা আমাদের মধ্যে প্রতিফলিত হয় যখন চিত্ত শুদ্ধ হয় শাস্ত্র জ্ঞান মার্গের সাধনা সেখানে বলছেন যদি আমরা গীতাতে পড়ি গীতাতেও তার সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেখানে বলছেন এবং সেখানে যা যে সমস্ত ভাষ্যকাররা বা বার্তিককাররা তাদের যে সমস্ত টিকা সেখানে আমরা দেখবেন সেখানে মধুসূদন সরস্বতী বলছেন তিনিও বলছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে শুদ্ধ করা যে আমাদের যে চিত্ত চিত্ত কথাটির অর্থ আমাদের মধ্যে যে বৃত্তি উঠতে থাকে বৃত্তি মানে কি এই যে আপনি বসে আছেন বসে বসতে থাকতে থাকতে আপনার মনের মধ্যে বিভিন্ন রূপ চিন্তা উঠছে অনেক সময় ভাবছেন এখন মনের মধ্যে ভাবছেন বাড়ির কথা ভাবছেন এখানের কথা ভাবছেন বন্ধুর কথা ভাবছেন বিভিন্ন রূপ বৃত্তি উঠতে থাকে এই বৃত্তি প্রতিনিয়ত উঠতে থাকে এই বৃত্তিগুলো নিরোধ করার নাম হচ্ছে যোগ যদি বৃত্তিগুলো আপনার মনের মধ্যে যে প্রতিনিয়ত যে চিন্তা চিন্তা উঠতে থাকে সেই চিন্তাটাকে যদি আপনি স্তব্ধ করে দেন একদম বন্ধ করে দেন যে একদম বন্ধ হয় কোনো কিছু এর মধ্যে প্রবেশ করতে পারে না সেই যে অবস্থা সেটাকে বলছেন যোগ যোগ চিত্ত বৃত্তি নিরোধ যোগশাস্ত্রে বলছেন যোগশাস্ত্রে কি বলছেন যোগ চিত্ত বৃত্তি নির বৃত্তি মানে কি মনের মধ্যে এই যে বৃত্তি চিন্তা আসছে বসে আছেন বসে আর থাকতে থাকতে মনটা হয়তো এখন বাড়িতে বসে আছে বাড়িতে এখনো রান্না বাকি আছে তাড়াতাড়ি চলে গিয়ে রান্নাটা করতে হবে মনের মধ্যে আছে এখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছেন কিন্তু মন পড়ে আছে রান্না করে অথবা কোথাও কোনো বন্ধুর কাছে অথবা কোথাও বিভিন্ন জায়গায় মনটি পড়ে আছে এই যে মনের এই যে ক্রিয়াগুলোকে সেগুলো সংযত করার নাম হচ্ছে বৃত্তি নিরোধ যোগ চিত্ত বৃত্তি নিরোধ এই বৃত্তি যদি আমরা নিরোধ করতে পারি তখন কি হয় মনের মধ্যে সেই যে অবস্থা সেটাকে বলছেন যোগ যখন চিত্ত বৃত্তি হয় নিত্যানিত্য বস্তু বিবেক ইহা পুত্র ফলভোগ বিরাগ শাস্ত্র বলছেন এরপর কি হয় তখন নিত্য কি সেটা বুঝতে পারা যায় নিত্য অনিত্য বস্তু বিবেক এর থেকে ধীরে ধীরে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজে যদি সচেতন চিন্তা যে আমি গেলাম আমার মন একদম সংযত এখন গিয়েছি আমি পরিবার মঠে গিয়েছি ঠাকুরের সামনে বসে একদম মন সংযত কোনো বাড়ির দিকে বা এখানে ওখানে মন একদম যাওয়ার কোনো রাস্তা নেই মন একদম ধীর স্থির তখন কি সে মানুষটির মধ্যে কি আছে তখন কোনটা সত্য কোনটা অসত্য সেই বোধ করার ক্ষমতা তার মধ্যে জাগরিত হয় নিত্যানিত্য বস্তু বিবেক তার থেকে কি হয় ইহা মূত্র ফলভোগ বিরাগ ধীরে ধীরে কি হয় এই জগৎ সংসার ইহা অমূত্র এই সংসারের যে অসারতা সেটা বুঝতে পারে কত সুন্দর শাস্ত্রের একদম শাস্ত্রের যে চরম তত্ত্ব শাস্ত্র যুক্তি দেখাতে চেয়েছেন বেদান্ত কি দেখাতে চেয়েছেন বা জ্ঞান মার্গের সাধনটা কি সাধন করেন সেটা আমরা দেখলাম উদ্দেশ্য কি বৃত্তি নিরো আমাদের মনের মধ্যে যে চিন্তা আমাদের যে বৃত্তিগুলো উঠতে থাকে সেটাগুলোকে সংযত করা সেটা যদি আমি সংযত করতে পারি সেটা যদি আমরা ধীরে ধীরে সংযত করতে পারি তখন কি হয় মনের মধ্যে এই যে সাম্য ভাব আসে শান্ত ভাব আসে ধীরে ধীরে যোগ অবস্থা আমাদের মধ্যে আসে ধীরে ধীরে কি কোনটা নিত্য কোনটা অনিত্য আমরা বুঝতে পারি নিত্যানিত্য বস্তু বিবেক ধীরে ধীরে কি হয় বিবেক হয় ঠাকুর বলছেন বিবেক ঠাকুর বলছেন বিবেক বারে বারে বলছেন কথামৃতে বলছেন বিবেক বিবেক মানে কোনটা নিত্য কোনটা অনিত্য সেটা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি এই জীবনের কি সার্থকতা সেটা আমরা বুঝতে পারি ধীরে ধীরে সংসারের কি অসারতা ইয়া অমূত্র ফলভোগ বিরাগ সংসারের যে কি অসারতা সেটা আমরা বুঝতে পারি সংসার যে সংসারের যে কিছু নেই সেটা ধীরে ধীরে বুঝতে পারে সেই জন্য এখানে বলছেন মায়া এবং অহং আবরণ গেলেই ঠাকুর সেই জন্য বলছেন এই অহংকারে মায়া অহংকারে বসেই আমি ভাবছি আমার সংসার অহংকারে বসে ভাবছি এটা আমার কাজ আমার কর্তব্য কিন্তু এটা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর আগে থেকেই ঠিক করে রেখেছেন প্রকৃতি গরিব প্রকৃতিগত এর ব্যাপার কিন্তু আমি নিজেকে ভাবছি আমি সমস্ত কিছু করছি আমি হচ্ছি কর্তা এই জন্য ঠাকুর সেগুলোকে বলছেন কাঁচা আমি এই যে অবস্থা সেটাকে বলছেন কাঁচা আমি ধীরে ধীরে আমাদের মধ্যে যখন জ্ঞান হয় যখন আমরা বুঝতে পারি শাস্ত্রীয় তত্ত্ব যখন বুঝতে পারি নিজের জীবনের সার জিনিসটা যখন বুঝতে পারি তখন ধীরে ধীরে আমরা কি হয় তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি সেই জন্য ইহা মুক্ত ফলভোগ বিরাট তদনন্তরম সমাধি সট সম্পত্তি কি সুন্দর কথা বিবেক চূড়ামূলকে বলছেন বা বেদান্ত সারে বলছেন তারপর কি তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে কি হয় যখন জগতের অসারতা বুঝতে পারি ধীরে ধীরে আমাদের মধ্যে বসিকার সংজ্ঞা এসে উপস্থিত ধীরে ধীরে কি হয় যখন বুঝতে পারি জগতের অসারতা সংসারের অসারতা তখন ধীরে ধীরে কি হয় বৈরাগ্য এসে উপস্থিত হয় যখন বৈরাগ্য এসে উৎপন্ন হয় তখন কি হয় সংসারের অসারতা সংসার আর কিছু ভালো লাগে না ধীরে ধীরে মন সংসার থেকে উঠে আসে মন কোথায় ঈশ্বরমুখী হয় ধীরে ধীরে নিত্যানিত্য সন্তমাদি ষট সম্পত্তি ধীরে ধীরে তারপর কি হয় এর পরেই যেতে হয় গুরুর কাছে সবিত পানি সত্যম ব্রহ্মনিষ্ঠম সব গুরুমে বা বিভচ্ছে যখন এই অবস্থা আসে তখন কি হয় কিছুই ভালো লাগে না ঠাকুর বলছেন কিরকম অবস্থা যেন মাথার উপর আগুন দাও দাও করে জ্বলছে আর কি বলছেন আরো উদাহরণ দিয়েছেন জলের মধ্যে চুবিয়ে দিলে যেরকম হাঁস ফাঁস করতে থাকে সেই অবস্থা তখন কি হয় গুরুর কাছে দৌড়তে থাকে সমিত পাহানি শাস্ত্র বলছেন সমিত পাহানি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠম সগুরুমে বাড়ি হচ্ছে গুরুর কাছে যায় গুরুর কাছে গিয়ে গুরু উপদেশ দেয় গুরু উপদেশ দিলে তখন তখনও যদি মনের মধ্যে শঙ্কা থাকে কি সুন্দর কথাগুলো মধুসূদন সরস্বতী তিনি তার গীতা টিকাতে লিখছেন তিনি তার টিকাতে লিখছেন যখন তখনও যদি মনের মধ্যে শঙ্কা আসে সেই তখন আমাদের প্রয়োজন শাস্ত্র পাঠ শাস্ত্র পাঠ এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ সৎসঙ্গ সদ্গ্রন্থ পাঠ সেগুলোর কথা বলছেন শাস্ত্র পাঠের কথা বলছেন শাস্ত্র পাঠের যে কি গুরুত্ব কি প্রয়োজনীয়তা সেগুলো সেখানে শাস্ত্রকাররা বা বিভিন্ন টিকাকাররা তারা বলছেন অর্থাৎ আমরা কি দেখলাম তখন ধীরে ধীরে কি হয় সেই জন্য ঠাকুর এখানে বলছেন আমি বলে ঘুচিবে জঞ্জা এই অহংকারই হচ্ছে সমস্ত কিছুর মূলে ধীরে ধীরে কি হয় যদি গুরুর কৃপার একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর ধীরে ধীরে গুরু এসে গেছেন ঠাকুরও সেই শাস্ত্রের কথা ধীরে ধীরে যে শাস্ত্রের যে পরম্পরা যে ক্রম সেটা আমরা দেখলাম সেই একই পদ্ধতিতে ঠাকুর তিনি বলছেন ধীরে ধীরে গুরুর কৃপায় অহং বুদ্ধি যার এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহংবুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন এই অহংবুদ্ধি অহংকার এই অহংকারই হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বদ্ধ করে এগুলো আমরা দেখলাম যে বিভিন্ন শাস্ত্রের যে পদ্ধতি আমাদের যে স্বরদর্শন এখানে জ্ঞান মার্গের কথা বলছেন সেই জন্য ঠাকুর তিনি আবার বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ সচ্চিদান এখানে যদি আমরা ভক্তির ক্ষেত্রে দেখি ভক্তির ক্ষেত্রে আমরা দেখেছি ভক্তির সম্পর্কে বলেছেন যেগুলো আমরা দেখেছি ভক্তির সম্পর্কে যে ভক্তির ক্ষেত্রে যে ভক্তির সম্পর্কে বলছেন ভক্তি বিনা সাধনায় ভক্ত হওয়া যায় না ভক্ত হতে গেলেও সেখানে সাধনার প্রয়োজন থাকে এই সাধনার সম্পর্কে বিভিন্নভাবে উপায় সাধনা হচ্ছে কর্ম সাপেক্ষ কর্ম যদি থাকে সেই জন্য সাধনা চেষ্টার প্রয়োজন সাধনা ভক্তি তার আদিতে ভক্তির ক্ষেত্রে তার যে প্রথম অবস্থাতে সেখানে অনুরাগ বা ভালোবাসা থাকা প্রয়োজন ভালোবাসার অবস্থা ও পাত্রভেদে নামান্তর ঘটে বিভিন্নভাবে আমরা ভালোবাসি আমরা যদি যখন ভালোবাসার কথা বলি যখন ভালোবাসার কথা বলি তখন আমরা কি দেখি ভালোবাসার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রূপ এগুলো আমরা আগেও আলোচনা করেছি ভালোবাসার অবস্থা পাত্র পাত্রভেদে যেমন যারা লুচি শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রজাপতি তাদের তাদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটাকে আমরা বলি দয়া ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটাকে আমরা বলি প্রেম প্রেম বা ভালোবাসা ঈশ্বরের প্রতি গুরুজনদের প্রতি যে ভালোবাসা সেটাকে আমরা বলি ভক্তি বিভিন্নভাবে আমাদের এই যে ভালোবাসার প্রতিফলন এবং প্রীতি অনুরাগ অনুরাগ বলি প্রগাঢ় যখন হয় ধীরে ধীরে সেটাই ভক্তিতে পরিণত হয় যখন আমরা যদি দেখি এর আগের ক্লাস আমরা আলোচনা করেছিলাম সেখানে সাধনা সম্পর্কে বলেছিলাম সাধনার ক্ষেত্রে আমরা দেখেছি যেটা যেগুলো এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ যারা সাধন ভজন করবেন বা সাধন ভজন সম্পর্কে একটু জানতে চান তাদের পক্ষে এগুলো খুবই প্রথমে কর্তব্য কি আদম সম্বন্ধ স্থাপন এটা মুখস্থ করে এ সমস্ত জিনিসগুলো পাওয়া খুবই কষ্টকর প্রথমে সাধনার প্রথমে কি প্রয়োজন ফার্স্ট কর্তব্য কি আমরা যারা ঠাকুরের মন্ত্রী দীক্ষা নিয়েছি বা দীক্ষিত ঠাকুর স্বামীদের ভাবধারা ভাবিত তাদের যারা আমরা সাধনা করি সাধনার প্রথম কর্তব্য কি আদৌ সম্বন্ধ স্থাপন শাস্ত্রকাররা বলছেন প্রথমে কর্তব্য কি একটা সম্বন্ধ স্থাপন করতে হবে সম্বন্ধ যদি স্থাপন কিভাবে সম্বন্ধ আমরা যখন সম্বন্ধর কথা বলি সম্বন্ধের কথা বলতে গেলে আমাদের মনের মধ্যে আমাদের যে পারিপার্শ্বিক বা জাগতিক যে সম্বন্ধ সেই সম্বন্ধের কথা আমাদের মনের মধ্যে ভেসে ওঠে আমাদের সম্বন্ধ কি স্বামী স্ত্রীর সম্পর্ক অথবা বাবা মায়ের সম্বন্ধ অথবা মা সন্তানের সম্বন্ধ অথবা বিষয়ের সাথে আমাদের যে সম্বন্ধ এই বিভিন্ন রূপ সম্বন্ধের কথা আমাদের মনের মধ্যে ভেসে ওঠে সেই ঈশ্বরের ক্ষেত্রে প্রথমে যে আপনি যার সাধনা করবেন তাকে আপনি দেখেননি জানেননি কিন্তু আপনি এসছেন আপনি কোথা থেকে কিছু বই পড়েছেন বা কোনো কোথাও সৎসঙ্গের ফলে আপনার মনের মধ্যে সাধনার ইচ্ছা আপনার মনের মধ্যে জেগেছে এখন জেগেছেন কিন্তু আপনি জানেন না যে ভগবান আছেন যে রামকৃষ্ণদেব আছেন তার যদি চেষ্টা করা যায় দর্শন পাওয়া যায় শান্তি শান্তি পাওয়া যায় মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সফল হওয়া যায় সমস্ত কিছু শুনেছেন কিন্তু এগুলো আপনি আপনার জীবনে আসেন সেটা নিজের জীবনে আনতে গেলে সেগুলো কি প্রয়োজন প্রয়োজন সাধনার প্রয়োজন সাধনার জন্য প্রথমে আমরা কি কর্তব্য সাধু সম্বন্ধ স্থাপন প্রথমে একটা সম্বন্ধ স্থাপন প্রয়োজন সম্বন্ধ কি সম্বন্ধ জাগতিক যে সম্বন্ধ সেই সম্বন্ধে ভাবতে হয় ধীরে ধীরে সেই জাগতিক সম্বন্ধ ত্যাগ করতে হবে আমরা জাগতিক সম্বন্ধ কি আমি আমার আমি একজনকে বাবা বলে জানি বাবা বলি বা একজনকে গুরুদেব বলি একজনকে আচার্য বলি একজনকে সন্তান বলি সেইরূপ এক এক ঠাকুরের সম্পর্কে বা ঈশ্বরের সম্পর্কে এরূপ একটি ভাব নিতে হয় ঠাকুর বলছেন একটি ভাবকে আশ্রয় করতে হয় প্রধানমন্ত্রী ঠাকুর বলছেন একটি ভাবকে আশ্রয় করতে হয় ভাব মানে কি এরূপ বৈষ্ণব শাস্ত্রে আছেন বিভিন্ন ভাবের কথা শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর বিভিন্ন ভাবের কথা বলেছেন এরকম একটা ভাবকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমে প্রয়োজন সেই জন্য সাধনার প্রয়োজন সাধনার ক্ষেত্রে এখানে ঠাকুর যেটা বলছেন অহংকার হচ্ছে তার প্রথম প্রতিবন্ধ দেখা যায় আমরা যদি আমাদের যে শ্রদ্ধা আমাদের যে ভালোবাসা তার প্রতি জন্মায় আপনি কাকে ভালোবাসবেন তার প্রতি আপনার শ্রদ্ধা জন্মে শ্রদ্ধা জন্মে তার প্রতি যিনি দেখতে ভালো যার মধ্যে রূপ আছে যার মধ্যে গুণ আছে কি সুন্দর তার গুণ কত গুণে একদম গুণান্বিত গুণধর একদম গুণধর যদি বলেন গুণের একদম রূপে একদম রূপবান গুণে গুণবান ঐশ্বর্য একদম ঐশ্বর্যবান অথবা বীর্যতে বীর্যবান এই সমস্ত যে মানুষের মধ্যে এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকে তার প্রতি আমাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তাদের প্রতি আমাদের একটি ভালোবাসা আছে ভালোবাসা তার মধ্যে আছে যে সমস্ত গুণ যার মধ্যে আছে তার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে যেটাকে আমরা বলি ভালোবাসা সেই ভালোবাসা থেকে ধীরে ধীরে শ্রদ্ধা জন্মে এই শ্রদ্ধা ভগবানের প্রতি ভগবানের সম্পর্কে তিনি বলেন তিনি সরৈশ্বর্যবান সমস্ত ঐশ্বর্যের অধিকারী সেই জন্য ঈশ্বরের প্রতি সেই জন্য তার যে লীলা তার যে কীর্তন যে ভালোবাসার মানুষটি যাকে আমি ভালোবাসি তার গুণের কথা বলতেও আমার ভালো লাগে যাকে ভালোবাসি তার কত গুণ তার কত রূপ তার কথা আলোচনা করতেও ভালোবাসে যখন এই যে প্রথমেই যখন আমরা শ্লোকটি আলোচনা করলাম যে শ্লোকটি আমরা আবৃত্তি করলাম তব অমৃতম তত্ত্ব জীবনম পবিপীড়িতম কলমসাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা রাস ক্ষেত্র থেকে যখন গোপিকা তারা যখন দেখছেন রাসলীলা ক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ আর কি পাওয়া যাচ্ছে তখন সবাই এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজছে খুঁজতে খুঁজতে কিন্তু খুঁজতে খুঁজতে যারা একদম প্রাণ চলে গিয়েছেন মনের মধ্যে এইরূপ অবস্থা এদিক ওদিক সে বিভিন্ন রাসলীলা যদি আপনারা পড়েন সেখানে তার বিস্তারিত ইয়ে আছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা খোঁজ করার চেষ্টা করছে তারপর একে একে তারা কি করলেন সেই শ্রীকৃষ্ণের রূপ গুণগান কীর্তন করতে লাগলেন একজন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কিরকম তিনি দেখতে কিরকম তার রূপ তার গুণ তার বর্ণনা কীর্তন করতে থাকবে এই যে কীর্তন সে কীর্তন করতে করতে তারা কি করছেন যেন প্রাণীর জীবন ফিরে পাচ্ছে রূপ ও মত কীর্তন করতে করতে রূপ এবং গুণের ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণের কীর্তন তারা শুরু করলেন রূপ গুণের কীর্তন করতে করতে তারা যেন জীবন ফিরে পেলেন তব কথামৃত তোমার যে কথা সে কথাটা কিরকম যেন অমৃত তুল্য আমরা যে বেঁচে আছি সেই গোপীরা বলছেন আমরা যে এখনো বেঁচে আছি তুমি লাস্ট ক্ষেত্র থেকে তুমি যে চলে গেলে আমাদেরকে ছেড়ে কিন্তু আমরা এখনো বেঁচে আছি বেঁচে আছি কেন কারণ তব কথার অমৃত আমরা অমৃত পান করেছি সেটা কি তোমার এই যে কথা তব কথামৃতম তত্ত্ব জীবনম আমাদের জীবন একদম দগ্ধপ্রায় কবি বিড়িত দশটা ঋষিদের যে বর্ণন দশটা ঋষিরা যাকে বলেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম যেটা কিনা আমাদের মনের মধ্যে যে কলুষতা সেটাকে বিনাশ করে এইরূপ কথা মৃতম সেই জন্য যে যাকে আমরা যার প্রতি আমাদের শ্রদ্ধা যার প্রতি আমাদের ভালোবাসা সেই শ্রদ্ধা এবং ভালোবাসা যাতে আরো বেশি হয় সেই জন্য আমরা কি করি এই কীর্তন করি ভগবানের কীর্তন করি খণ্ডন ভাব বন্ধন সেই জন্যই আমরা করি ভগবানের কীর্তন করতে করতে তার প্রতি আমাদের কি হয় আকর্ষণ বাড়ে আমরা যখন যা যাকে ভালোবাসি তার নামগুলো গান করতে থাকি তাকে চিন্তা করতে থাকি তার রূপ বর্ণন করতে থাকি তার গুণ বর্ণন করতে থাকি করার উদ্দেশ্য কি তার প্রতি ধীরে ধীরে আমাদের আকর্ষণ বাড়তে থাকে যত আকর্ষণ বাড়তে থাকে তার প্রতি টান আছে তার প্রতি একটা ভালোবাসা আছে সেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জাগে যেহেতু সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে আমরা কি ওই এই অহংকারের বসে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু ভুলতে বসেছি এক একটি উপাধি হয় জীবের স্বভাব বদলে যায় উপাধি অর্থাৎ আমাদের মনের মধ্যে আমরা যখন সংসারে থাকতে গিয়ে জগৎ সংসারে থাকতে গিয়ে আমরা বিভিন্ন রূপ আমাদের যে এক একটা উপাধি এখানে ঠাকুর বলছেন খুব সুন্দর কথাগুলো বলছেন ঠাকুরের দৃষ্টিভঙ্গি দেখুন সমস্ত কিছু লক্ষ্য করতেন দেখতেন এবং সেগুলো ব্যবহার করতেন এই সাধন ভোজনের ক্ষেত্রে সেগুলো কিভাবে সাহায্য করে কালো পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগা লোক যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহাবিদের মতো লাফিয়ে উঠতে থাকে এই যে এক একটা এক একটার সাথে আর একটার যে সম্পর্ক যখন হাতে কলম আসে অমনি কলমের গুণ অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি এই যে অর্থ যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম শাস্ত্রকাররা বলছেন যে ভোগের জিনিস যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে কি হয় মানুষের মধ্যে অহংকার আসে এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাইরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কোন নগরে গেছিলাম ট্রেনের সঙ্গে ছিল নৌকো থেকে যায় নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল এই যে ঠাকুরের কথাগুলো দেখুন তার কথার মধ্যে কিন্তু একটা রসিকতা আছে রসিকতার সাথে সাথে দৃষ্টিভঙ্গটা দেখুন কিন্তু উনি জানেননি তিনি তারা কি হাওয়া খাচ্ছিল কি বসেছিলেন কারণ কি এই সমস্ত লোকরা যাদের মধ্যে পয়সা হয়ে যায় একটু গঙ্গার ধারে গিয়ে হাওয়া খাওয়া একটা প্রবণতা থাকে সেই জন্য সেটা সেই জন্য বলছেন বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন এই যে কথার মধ্যে কি কিরকম আছেন জিজ্ঞেস করছেন ঠাকুর তার স্বর শুনেই তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদয় এ লোকটার টাকা হয়েছে তাই এরকম কথা হৃদয় হাসতে লাগলো এই যে এই সমস্ত যে গুণগুলো সেগুলো ধীরে ধীরে কি করে আমাদেরকে অহংকারে বদ্ধ করে আর অহংকারের স্বভাব হচ্ছে কি আমাদেরকে আমাদের যে জ্ঞান লাভের যেটা জ্ঞান লাভ করাই হচ্ছে উদ্দেশ্য এখানে ঠাকুরের যে সমস্ত কথাগুলো বলছেন আমরা প্রথমেই বলেছি উদ্দেশ্য জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান লাভ করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো বলছেন সেই জন্য ঠাকুর পরে বলছেন জ্ঞান লাভ করে অহংকার জেতে পারে জ্ঞানের ক্ষেত্রে অহংকার হচ্ছে সবথেকে বড় বাধা জ্ঞান লাভ হলে সমাধিস্ত হয় সমাধিস্ত হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কোটি বেদে আছে যে সপ্তভূমির মন করে তবে সমাধি হয় এখানে যে সপ্তভূমির কথা বলেন সম ধমyticksা অপরতি ধারণা ধ্যান সমাধি এই সাতটি যে অবস্থা আমাদের শাস্ত্র বলেন যখন উপর সমাধি অবস্থায় যায় তখন মনের যে অবস্থা সেই অবস্থাতে তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না ঠাকুর তার কথায় কথা বলতে অন্যান্য জায়গাতেও তিনি বলেছেন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ ভুজ্য নাবি এই তৃণভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস মনের যে কোনো এইরূপ যে অবস্থা এগুলো হচ্ছে সাধন ভজনের ক্ষেত্রে আমরা যদি সাধন ভজন ক্ষেত্রে করি সাধন ভজনের ক্ষেত্রে এগুলো ঠাকুর বলছেন যোগের কথা বলছেন এখন যে যোগের কথাগুলো বলছেন সেই যোগের আমরা অধিকারী কিনা সেটা আমাদের প্রয়োজন যোগ চিত্তবৃত্তি নির অথ যোগানুশাসন শাস্ত্র বলছেন যে রাজ যোগ শাস্ত্রে পতঞ্জলি ঋষি তিনি তার বলছেন অথ যোগানুশাসন অথ কথাটির অর্থ যোগ কথাটির অর্থ সেখানে তিনি বলছেন অথ কথাটির অর্থ অধিকারী যদি অধিকারী নাও হতে পারে তবে এই যোগের আমরা যোগশাস্ত্র অধ্যয়ন করা বা সেটাকে সাধন ভজনের আমাদের মধ্যে সেই ক্ষমতা থাকে না সেই জন্য বলছেন অথ যোগানুশাসন চিত্তবৃত্তি তারপর যোগের প্রধান কর্তব্য কি চিত্তবৃত্তি নিরোধ চিত্তবৃত্তির তারপরে আছেন সম দম তিতিক্ষা অবনতি ধারণা ধ্যান সমান সম কি সম হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ দম কি অন্তর ইন্দ্রিয় বহির নিগ্রহ এবং অন্তর ইন্দ্রিয় নিগ্রহ সম দম তার তিতিক্ষা তিতিক্ষা কথাটির অর্থ কি সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার অপূর্বক চিন্তা বিলাপ রহিত সা তিতিক্ষা নিবদ্ধ সেরকম বলছেন যদি আমরা যোগ শাস্ত্র পড়ি রাজ্য স্বামীজির রাজ্য যদি পড়েন বা পতঞ্জলির যোগ দর্শন যদি পড়েন সেখানে তার যে ক্রম তার যে বিভিন্ন পরম্পরার কথা আমরা দেখতে পাই সেই সেইরূপ অবস্থা যখন আসে তখন আমাদের মনের যে স্টেজ মন হচ্ছে আমরা যখন ধ্যান করতে থাকি মনটার যে বিভিন্ন অবস্থা মনটা কোথায় কোথায় থাকে সেগুলো ঠাকুর এখানে বলছেন প্রথম তিন ভূমি হচ্ছে লিঙ্গ ভুজ্য এবং নাভি এই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে যখন মন নিচুর দিকে থাকে তখন সংসারে মনটি বদ্ধ থাকে হৃদয়ে যখন মনের বাস হয় হৃদয়ে যখন মন উঠে তখন কি হয় ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় এগুলো সব সাধন ভজনের কথা এগুলোর কোনো ব্যাখ্যা বা এগুলোর কোনো বলে দেখানোর কোনো সম্ভব নয় এগুলো সমস্ত কিছু সাধন ভজনের ব্যাপার মন যখন হৃদয়ে থাকে হৃদয় সম্পর্কে ঠাকুর বলছেন হৃদয় হচ্ছে লঙ্কা মারা স্থান বিদ্যতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তি সর্বসংশা শাস্ত্র বলছেন হৃদয়গ্রন্থি বিদ্যতে হৃদয়গ্রন্থি তিনি হৃদয় গুহায় তিনি বাস করেন হৃদয় গুহা থেকে তম দুর্দর্শন গুহায় তম ঘরেষ্টম মনুপ্রমাণ শাস্ত্র বলছেন কটকুনের সাথে বলছেন এরকম শাস্ত্রের কথার সাথে সাথে আমরা যদি দেখি সেখানে ঠাকুরও সে যেন বলছেন মনের যে এই যে অবস্থা হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর মন যখন ধীরে ধীরে কণ্ঠে আসে মনের এই যে যদি আপনার রাজ্য আপনাদের বাড়িতে থাকেন দেখে নেবেন সেখানে ছবি দিয়ে আঁকা আছে মনের যে বিভিন্ন অবস্থা মন যখন থাকেন ধীরে ধীরে মন ধীরে ধীরে কি হয় কণ্ঠে আসে হৃদয় থেকে কণ্ঠে কণ্ঠে যখন আসে তখন কি হয় সেখানে মনের বাস হয় তখন ঈশ্বরের কথা শুনতে বা বলতে ইচ্ছা হয় ঈশ্বরের কথা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না অনেক সময় মনের মধ্যে এইরূপ মনের মধ্যে আসে যে আর এইসব জগৎ সংসারের কথা আর কিছু ভালো লাগছে না শুধু ঠাকুরের কথা ঈশ্বরের কথা শাস্ত্র কথা শুনতে বা বলতে ভালো লাগে এইসব আলোচনা যারা করে তাদের ভালো লাগে ঠাকুরের ঠাকুরের কথা নিতে বলছেন তখন কি হতেন তিনি বিভিন্ন জায়গা ঠাকুরের যখন এইরূপ অবস্থা তিনি কি হতেন বিভিন্ন জায়গায় যখন সাধন ভোজন করছেন আপনারা যদি বিনা পরিশ্রম করেন সেখানে বিভিন্ন জায়গায় যেতেন এড়েদের বাড়িতে এড়েদয়ের বিভিন্ন জায়গাতে তিনি যেতেন গিয়ে সেখানে যেখানে এই সমস্ত আলোচনা হতো পাঠ হতো সেখানে যেতেন সেখানে গিয়ে যোগীর মহারাজদের বাড়িতেও যেতেন সেখানে গিয়ে এই যে শাস্ত্র কথা তিনি শুনতেন শুনতে ভালো লাগতো মনের যে সেই অবস্থা তখন কি হয় সেখানে যখন মনের বা ঈশ্বরের কথা কইতে শুনিতে ইচ্ছা হয় এরপরে যখন মন কপালে উঠে ভ্রমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না কিন্তু পারে না কারণ কি লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তমীতে মন যখন যায় তখন অহংকার থাকে না তখন কি হয় সমাধি হয় সমাধি হয় অবস্থা কি তখন মনের মধ্যে আর কিছু নেই তখন আর মন বলে আর কিছু নেই কোনো কিছুই নেই ঠাকুর স্বামীজি সেই জন্য বলছেন নাই সূর্য তখন যে অবস্থা যদি আমরা বৌদ্ধ ধর্মের সেগুলো বলছেন শূন্যবাদ সেই অবস্থাতে কি শূন্য আর কিছু নেই তখন কেবলমাত্র শূন্য সেই যে অবস্থা সেটাকে বলছেন শূন্যবাদ সেই অবস্থা স্বামীজি তার একটি বিখ্যাত গান আছে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর কি সুন্দর কি সুন্দর ভাব কি সুন্দর তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন সেই জন্য এত সুন্দর গানটি লিখেছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাই শশাঙ্ক সুন্দর ওঠে ভাসে ডুবে পৌন অহং স্রোতে নিরন্তর শুধু কেবলমাত্র এই যে অহংকার সেই অহং আর কিছু নেই কেবলমাত্র সেখানে কি সেখানে শুধু না আছে সূর্য না আছে চন্দ্র নাই সূর্য নাই জ্যোতি সেখানে কোনো প্রকাশ নেই নাই সেখানে কোনো সূর্য নেই সূর্যের প্রকাশ কোনো কিছু নেই কেবল কি শূন্য বুদ্ধদেব সেটাকে বলছেন শূন্যবাদ এই যে অবস্থা তখন কি সেই যে অবস্থাতে মনে আর কোনো অহংকার কিছু থাকে না তখন অহংকার নষ্ট হয় সেখানে পৌঁছিবার পর বিজয় জিজ্ঞাসা করছেন সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে সে রামকৃষ্ণ সপ্তভূমিতে মন পৌঁছিলে কি মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গেল গেছে এমনি বলে গেছে সমুদ্র কত গভীর কে খবর দেবে যে দেবে সে মিশে গেছে সপ্তমীতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় মুখে বলা যায় না যে আমিতে সংসার করে ঠাকুর দেখুন কি বলছেন অহং কিন্তু যায় না বজ্জাত আমি দাস আমি এবার এতক্ষণ আমরা দেখলাম জ্ঞানের কথা ঠাকুর বলছেন যে আমিতে সংসার করে কামনি কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ এই যে আমি যে যে আমি বসে অহংকারের বসে আমি অর্থাৎ অহংকারের বসে আমরা সংসারে বদ্ধ হই সংসারে যাবতীয় কাজকর্ম করে জীবের ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের পর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখা ঠাকুরজি এই যে কত সুন্দর দৃষ্টান্ত স্বামীজিও এই দৃষ্টান্তটি নিয়েছেন যে জলের উপর যদি কাঠি ফেলে দেয় কোথা থেকে যে তিনি পেয়েছেন শাস্ত্রের কোনো প্রমাণ নেই শাস্ত্র শাস্ত্রতে অনেক জায়গায় ঘাটাঘাটি করে দেখলেন কিন্তু ঠাকুর এগুলো নিজের জীবনে দেখেছেন দেখেছেন বা গঙ্গার ধারে বসতেন সেখানে দেখছেন একটা গঙ্গা মাঝখানে হয়তো একটা একটা কোনো কাঠি যদি ফেলে দেওয়া যায় মনে হচ্ছে যেন গঙ্গা দুটো ভাগ হয়ে গিয়েছে ঠাকুর সেটির যেন উপমা দিচ্ছেন জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখা বস্তু তো এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে লাঠিটা যে ফেলে দিয়েছেন দুটো ভাগ হয়ে গেছে অহং হচ্ছে এই লাঠি লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে এই অহং এই অহংই হচ্ছে আমাদের যে সত্তা আমাদের যে স্বরূপ যে সত্তায় আমরা দেখলাম যে সত্তা একদম সেই সপ্তভূমিতে যে উন্নীত হওয়ার অর্থাৎ সমাধি অবস্থায় যে জ্ঞান সেই আমি আবার নিজেকে আমরা কি করি সংসারে জড়িয়ে পড়ি সংসারে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ি সেই জন্য সেই আমি ঠাকুর বলছেন তানে অহং এই লাঠি লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে তানিকে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে নয় দেখুন ঠাকুরের দৃষ্টিভঙ্গি দেখুন প্রথমে কি করে টাকা কেড়ে নয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালাকে ডেকে পুলিশে দেয় ও ম্যাথ খাটায় বজ্জাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্দা বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তি যোগে যদি অহং থাকে তবে জ্ঞানী যোগই ভালো বিজয় হচ্ছে একটু ব্রাহ্ম সমাজ ঘাটা তিনি ব্রাহ্ম সমাজে বিভিন্ন জায়গায় যেতেন ব্রাহ্ম সমাজে সেই জন্য তিনিও সেই জন্য বলছেন ভক্তি যোগে যদি আমরা ত্যাগ করে জ্ঞান মার্গে যাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন দুই একটি লোকের সমাধি হয় অহং যায় বটে কিন্তু প্রায় যায় না সমাধি সবাই সম্ভব নয় সেই জন্য ঠাকুরও তিনি বলছেন কলিতে অন্নগত প্রাণ এই জন্য কলির সাধনা হচ্ছে ভক্তিযোগ হাজার বিচার করো অহং ঘুরে ঘুরে এসে উপস্থিত হয় আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখবে ফেঁকটি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না থাকসালা দাস আমি হয়ে এই যে কথাটি বলছেন এটাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ কি এই যে অহংকার অহংকারের ক্ষেত্রে আমরা দেখেছি জ্ঞান মার্গের কথা যে সমস্ত দেখলাম সে জ্ঞান মার্গের সাধনা আমাদের পক্ষে সম্ভব নয় যদি অহংই থাকে আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম আলোচনা করেছিলাম এই অহংকার ত্যাগ করার দুটো উপায় শাস্ত্র বলছেন কি সুন্দর কথা বিভিন্ন মনীষীরা তারা আলোচনা করেছেন একটা আমার মধ্যে যে অহংকার সে অহংকার দূর করার দুটো উপায় একটা কি স্বামীজির কথাতে যদি বলি একটা হচ্ছে এক্সপানসার একটা প্রসার বাড়িয়ে দিন আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন সেটাকে একদম সংকীর্ণ করে দিন আমি যদি আমি যা আমার যদি অহংকার আমি যদি বাড়িয়ে দিন আমি কি আমি যদি ভাবি বাড়ানো মানে কি আমি আছি সর্বভূতে সর্বভূতে আমি বিরাজিত ঈশাবাস্যমিদম তেন জগতে যা কিছু সবই আমি কারণ কি আমি হচ্ছি যে আমি শাস্ত্র বলছেন আমি হচ্ছি জীবাত্মা जीवात्मा परमात्मा एक यदि जीवात्मा परमात्मा आमी सर्वभूते आजी अहम रुद्रे भी वसुभिश चराध्यन वेदे बोलचेन ऋग्वेदे बोलचेन अहम रुद्रे आमी रुद्र आमी वसु आमी समस्त देव देवता जगतें जा किचु होच्छे आमी अहम रुद्रे भी वसुभिश चराध्यन आदित्य सूर्य আমি এই যে ঋগ্বেদের কথা বা শাস্ত্রীয় বলছেন এই যে আমি আমি যখন নিজেকে সর্বভূতে বিরাজ করি তখন কি হয় তখন ধীরে ধীরে কি হয় নিজের যে অহংকার এই যে গণ্ডিবদ্ধ অহংকার সে অহংকার আর থাকে না এই জন্য সেটাকে আমরা এই গত ক্লাসে আমরা আলোচনা করি শাস্ত্রকাররা বলছেন প্রসার প্রসার যদি করতে পারে অথবা আমি যদি নিজেকে গুটিয়ে নিই আমি কি আমি হচ্ছে দাসস্য দাস আমি হচ্ছি কীটাণুকীর জীব কীটাণুকীর আমি দাসস্য দাস আমি কি শ্রীরামকৃষ্ণ দাস আমি শ্রীরামকৃষ্ণের দাস আমি একটি জীব একটি নগ্ন জীব আমার কি আমি হচ্ছি দাস তবে কি ঠাকুর সেই জন্য বলছেন একান্ত আমি যদি না যাবে থাক সারা দাস আমি হয়ে দাস মানে ঠাকুরের দাস ঈশ্বরের দাস আমি হচ্ছি ঈশ্বরের দাস হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এইরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বর হয় কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেয়াত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তি যোগ ভক্তিপথ সহজ পথ আন্তরিক ব্যাকুল হয়ে নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আনে এরা যেন আমির রেখা মাত্র অর্থাৎ এই যে দাস স্বভাব ধীরে ধীরে ঠাকুর সেই বিভিন্ন দিক দিয়ে জ্ঞানের কথা বললেন যোগের কথা বললেন তারপর তিনি দেখাচ্ছেন বর্তমান যুগের যে সাধনা সেটা হচ্ছে ভক্তি যোগ সেই জন্য বলছেন জ্ঞান যোগ ভারী কঠিন দেহাত্ম বুদ্ধি দেহ বুদ্ধি যদি থাকে দেহা বুদ্ধি যদি সেই জন্য বলছেন হনুমান বলছেন হনুমানকে জিজ্ঞাসা করছেন যে আপনি রামচন্দ্রকে রূপে দেখেন তুলসীদাস রামায়ণে তুলসীদাস রামায়ণে সেখানে বলছেন দেহ বুদ্ধি দাস অস্মী যখন আমার মনের মধ্যে দেহ বুদ্ধি থাকে দেহ বুদ্ধি দাস অস্মী আমার মধ্যে যখন দেহ বুদ্ধি থাকে আমি কি ভাবি আমি হচ্ছি শ্রীরামচন্দ্রের দাস জীব বুদ্ধা তদংশক যখন মনের মধ্যে জীব বুদ্ধি থাকে আমি যখন ভাবি আমি একজন জীব আমি একজন হনুমান তখন কি জীব বুদ্ধা তদংশক আমি হচ্ছি সেই রামচন্দ্রের অংশ পরমাত্মার অংশ পরমাত্মার অংশ স্বরূপ জীব বুদ্ধা তদংশক আত্মবুদ্ধা তমে বাহন যখন আমার মনে মনের মধ্যে আত্মবুদ্ধি আছে আত্মজ্ঞান আমি হচ্ছি জীবাত্মা ঈশ্বর হচ্ছেন পরমাত্মা তখন আত্মবুদ্ধা তমে বাহন আমি হচ্ছি তোমার অংশ আর যখন তো আমি হচ্ছি আত্মবুদ্ধা তমে বাহন গীতি মে নিশ্চয়ামতি যখন আমার মধ্যে আত্মবুদ্ধি আছে তখন কি আমি এবং রামচন্দ্র এই যে অবস্থা এগুলো হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন রূপ অবস্থাতে সেই জন্য বলছেন জ্ঞানযোগ ঠাকুর বলছেন ভারী কঠিন তাই কলিযুগের পক্ষে ভক্তি যোগ ঠাকুর বারে বারে বলছেন ভক্তি যোগ তার আরো আরও বলছেন কলিতে নারদিয়া ভক্তি অনেক জায়গায় বলছেন কলিতে নারদিয়া ভক্তি নারদিয়া ভক্তি মানে জ্ঞান মিশ্রাবণ জ্ঞান মিশ্রাবণ জ্ঞান মিশ্রা ভক্তি আমরা করছি ভক্তি শাস্ত্র করছি বিভিন্ন মন্দিরে যাচ্ছি পূজা পাঠ সমস্ত কিছু করছি কিন্তু সাথে সাথে জ্ঞানটি আমার মধ্যে আছে কি করছি না করছি সমস্ত কিছু জানি এই যে অবস্থা সেটা বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি কলিতে অন্নগত প্রাণ দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না ঠাকুর সমস্ত কিছু দেখেন সব সাধনা তিনি করেছিলেন এবং দেখেছেন বর্তমান যুগে এই দেহ আত্মবুদ্ধি যায় না মনের মধ্যে সেই জন্য অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ শাস্ত্র সেই জন্য বলছেন আমরা যদি ব্রহ্মসূত্রের ব্রহ্মসূত্রের যে ভাষ্য ভাষ্যে শঙ্করাচার্য সে লিখছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম ন সত্যতে বস্তুতন্ত্রবধ বস্তুতন্ত্রবৎ কি সুন্দর জোর দিচ্ছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম ন সত্যতে বস্তুতন্ত্রবৎ যে করব কি করব না এর কোনো প্রশ্ন নেই আমরা কি করছি এখানে ঠাকুর যেগুলো বললেন সেগুলো হচ্ছে আমি ইচ্ছা করলে আমি সেগুলোকে চেষ্টা করে আমি দেখতে পারি কিন্তু আমি যদি দেখতে যাই তার পিছনে আমার জীবনের অনেক মহামূল্যবান সময় আমরা ব্যয় করব কিন্তু আমরা তার ফল তার যে রেজাল্ট সেটা হয়তো আমরা কিছু পাব না সেই জন্য ঠাকুর তিনি দেখেছেন দেখেছেন তিনি যুগের অবতার যুগের কল্যাণে এসেছেন তিনি সেই জন্য দেখিয়ে দিয়েছেন এই সমস্ত পথ পথ নয় পথ রাস্তা কিন্তু সেগুলো যাওয়া আমাদের পক্ষে সহজ নয় সেই জন্য তিনি বলছেন কলিতে ভক্তি ভক্তি হচ্ছে একমাত্র উপায় নার দেয়া ভক্তি শঙ্করাচার্য সেই জন্য বলছেন কর্তুম অকর্তুম অন্যথা করতুম ন সত্যতে বস্তুতন্ত্রবৎ এটাই হচ্ছে সত্যি কথা করবো কি করবো না এখানে কোনো প্রশ্ন নেই এখানে যদি প্রশ্ন আপনি যাচাই করতে চান তাহলে আপনাকে এই মহামূল্যবান সময়টি ব্যয় করতে হবে জীবনের এই যে মহামূল্যবান সময়গুলো আপনার কোনো ফল দিতে পারবে না সেই জন্য যে সময় আপনি ব্যয় করবেন সেই সময় তার থেকে কোনো কিছু লাভ পাবেন না সেই জন্য সেই যে অবতাররা তিনি দেখিয়ে দিচ্ছেন শঙ্করাচার্য বলছেন বস্তু তন্ত্রবত এটাই হচ্ছে সত্যি এটাই হচ্ছে উপায় এটাই হচ্ছে রাস্তা ঠাকুরও সেই জন্য বলছেন কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তি পথ হচ্ছে সহজ পথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোন সন্দেহ নেই স্বামী রঘুনাথানন্দজির একটি বই আছে আপনারা হয়তো পড়েছেন বইটি হচ্ছে গৃহস্থের আধ্যাত্মিক আধ্যাত্মিকতা অথবা ইংরেজিতে অরিজিনাল এটা ইংরেজিতে অদ্বৈত আশ্রম থেকে publication spiritual life of a householder একজন সংসারী কিভাবে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করবেন সে সম্পর্কে তিনি দুইটি বক্তৃতা দিয়েছিলেন একটি দিয়েছিলেন আমাদের ছাপড়া আশ্রমে আরেকটি দিয়েছিলেন দিল্লি আশ্রমে দুটো বক্তৃতা এই বইটির মধ্যে আছে সেখানে তিনি বারে বারে এই জোর দিচ্ছেন শঙ্করাচার্যের কথাটা তিনি জোরছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম না সত্যতে বস্তুতন্ত্রবাদ মহারাজের মুখে আমরা শুনেছি এই যে জোর এই যে প্রেডিকশন এই যে বল এই যে দৃঢ়তা এই যে আত্মপ্রত্যয় তার যে একটা জোর যেটাই হচ্ছে একমাত্র উপায় ঠাকুরের যে ভাব ঠাকুরের যে এটাই হচ্ছে বর্তমান যুগের একমাত্র উপায় স্বামীজিও সেই জন্য বলছেন বিদেশের মাটিতে যে বিদেশের মাটিতে ঠাকুরকে কেউ জানতেন না সেখানে তিনি বলছেন এবার কেন্দ্র শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের যে ভাব শ্রীরামকৃষ্ণের যে ভাব শ্রীরামকৃষ্ণের যে চিন্তা সেই চিন্তা সেই ভাব সেই পথ লক্ষ্য করে মানুষ তাদের যে আধ্যাত্মিক জীবনে যে সর্বোৎকৃষ্ট প্রাপ্তি সেই পথে তারা এগিয়ে যাবেন সেই জন্য ঠাকুর বলছেন ঠাকুরের যে কথা শাস্ত্র সেজন্য বলছেন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম ন সক্ষতে বস্তুতন্ত্রবধ এটাই হচ্ছে সত্যি কথা এখানে দুবিধার কিছু নেই চিন্তার কিছু নেই ঠাকুরের সেই জন্য বারে বারে বললেন কলিতে নারদিয়া ভক্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি